একটা কথা খুব প্রচলিত অনেকের মুখে শোনা যায় এবং বিভিন্ন বই পুস্তকেও আছে যে কেয়ামত কবে হবে তো একটা এই প্রসিদ্ধ কথার মধ্যে এটা আছে কেয়ামত হবে আশুরার দিনে আবার সুনানে তিরমিজিতে সহি সনদে সহি সূত্রে রেবায়েতে আছে কেয়ামত হবে শুক্রবারে এখন এই দুইটি কথা যদি একসাথে মিলানো হয় যে শুক্রবার আবার আশুরার দিন তাহলে দুইটা মিলে হবে কেয়ামত যেদিন হবে যেদিন শুক্রবারও হবে আসর দিন হবে সেদিন কেয়ামত হবে নাহলে কেয়ামত হবে না কিন্তু এই কথাটা ভুল এখানে কথা স্পষ্ট করা যে কেয়ামত শুক্রবারে হবে এটা সহি সনদে তিরমিজ শরীফের রেবায়তে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এটা বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য সুতরাং কেয়ামত শুক্রবার দিনে হবে এটা ঠিক বাকি কেয়ামত আশুরার দিনে হবে এ কথাটা সহি না এটা ভিত্তিহীন জাল এটা একটা ভুল বর্ণনা কোনোভাবে কারো মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে কিন্তু কথা বিভিন্ন সহি মানে স্পষ্ট ভাষায় মুহাদ্দিসিন কারাম তনজি হুসারি আতিল মরফুয়া ইবনু রাক এর কিতাবেও আছে সৈয়দি রহমতুল্লাহ আল্লাহ আলিল মসনু আর মধ্যেও লিখেছেন এই বর্ণনাটি ভিত্তিহীন সুতরাং আশুরার দিনে কেয়ামত হবে এ কথা ঠিক না কেয়ামত কবে হবে এ বিষয়ে কোনো দিন তারিখ সময় নির্দিষ্ট করে রসুল উল্লাহ সাল্লাম দেন নাই শুধু জমার দিনের বিষয়টা আছে বরং আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেয়ামত আসার আগে কিছু আলামত নিদর্শনের কথা বলেছেন যাতে মানুষ সতর্ক থাকে এই সতর্কতাটাই হল মূল বিষয় সবসময় কেয়ামতের ভয় সতর্কতা আর কেয়ামতের আগে মৃত্যুর ভয় যেন সবসময় থাকে